বিপিএস আনসার আজি এলো বিপিএস আনসার ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি যে হাসি দেখিতে মন হয় উদাসে যে হাসি দেখিতে মন হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে মুসলমান এক অপরের আপন ঈদ মানে হৃদয় মাঝে সুখের তপন ঈদ মানে মুসলমান এক অপরের আপন ঈদ মানে হৃদয় মাঝে সুখের তপন ঈদ মানে মন থেকে ভালোবাসে ঈদ মানে মন থেকে ভালো আসে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে ভাই ভাতিজা বাবা চাচা সবাই ঈদ মানে হিংসা ভুলে একই প্লেটে বসাই ঈদ মানে ভাই ভাতিজা বাবা চাচা সবাই ঈদ মানে হিংসা ভুলে একই প্লেটে বসাই ঈদ মানে নতুন করে এগিয়ে আসি ঈদ মানে নতুন করে এগিয়ে আসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি যে হাসি দেখিতে মন হর উদাসী যে হাসি দেখিতে মন হয় উদাসী ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মুখে ফোটে সেই হাসি বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবু আয়ুব আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবারক সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান উমায়ের এবং আবু বকর সিদ্দিক প্রযোজনায় BPS pre cadet Madrasa Chandpur rail gate Laksam Comilla সৌজন্যে রিদম প্লাস ডট কম উনপঞ্চাশ বাই এক পুরানা পল্টন ঢাকা ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W dot Almadina dot com অথবা zero one eight two nine two three one two zero one